أعوذ সনদ সহ হাদিস লিখতেন তখনকার জমানার মহাদ্দেশিনগণ এবং লিখাতেন ছাত্রদেরকে বলেন সাথীদেরকে যে তোমরা তোমাদের খাতাগুলি ধরো আর আমি হাদিস পড়ে শুনেছি যতগুলি হাদিস শুনেছি একটা একটা করে আর তরতিবের সাথে অমুক দিনে এতটি হাদিস শুনেছি দশটা বিশটা পঁচিশটা ত্রিশটা হাদিস শুনেছি শোনো শুরু থেকে আর তরতিবের উল্টো পাল্টা না আগে পরে করে না যেইভাবে তোমরা ওস্তাদের কাছ থেকে লিখেছ ওইভাবে আমি শোনাচ্ছি কাল হাদাসানা ফোলান নান ফোলানি নান ফোলানি নান ফোলানিন আনাবি হরান রসুল্লাহ সাল্লাম শোনানো হইলো এইভাবে এক এক করে সমস্ত হাদিসগুলি তারা খাতা ধরে আছে এরকম করে হ্যাঁ আর তিনি সব হাদিসগুলি শুনিয়ে দিলেন আশ্চর্য হয়ে গেল সাথী সঙ্গীরা আরে এই মোহাম্মদ কে তো আমরা ঠাট্টা মজা করতাম একে তো আমরা হেউ প্রতিপন্ন করতাম পাগল বলতাম যে খাতা নেই কালি নেই কলম নেই আর ওস্তাদের সামনে বসে কি করছো ভুলে যাবে সব মুখস্থ আছে আর আমাদের তো কিছুই আমার মুখস্থ নেই সব খাতে আছে বাড়ি গিয়ে কখন মুখস্থ করবো এই চিন্তা করছি আমরা আকবার এই জন্য ইমাম বখারি রহমতুল্লাহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে ইন্নামা খোলে কালিল হাদিস তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হাদিসের খেদমতের জন্য হাদিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ ফাকরুল আলম স্পেশালি ইমাম বখারি রহমতুল্লাহ আলাই হাদিস হাসিল করতে গিয়ে দীর্ঘ মেহনত করে অনেক দূর পৌঁছেছেন কষ্ট করে তারপরে দেখলেন যে ওস্তাদ ভালো নয় সামান্য সন্দেহ হলে যে ওস্তাদ দিনদার হয়তো নয় ছেড়ে দিয়ে চলে এসেছেন এরকম একটি ঘটনা তার জীবনীতে উল্লেখ করা হয়েছে আমরা আজকাল ওস্তাদের ক্ষেত্রে আমরা দেখি না যে আমার ওস্তাদ আদর্শ কিনা যার কাছে শিখছি সে বিদাতিত নয় যার কাছে এলম হাসিল করতে যে মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়তে পাঠাচ্ছি তারা বিদাত তো করাই না আবার তারা আবার সিরিত করায় না তারা আবার ওরসের দিকে ডাকতে দেয় না কোরআন এবং হাদিস বিরোধী তাদের আমল তো নয় তাদের আচার আচরণ কেমন তাদের দিন পরেশগারি কেমন এসব দেখি না এই একটা দিক আর একটি দিক হচ্ছে স্কুল কলেজে অধিকাংশ ভাইয়েরাই তো আমরা ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষিত করার জন্য ইউনিভার্সিটিতে স্কুল কলেজে পাঠাচ্ছি স্কুল কলেজে পড়াশোনা জন্য যাচ্ছে কার সামনে পড়ছে এমন ওস্তাদের কাছে পড়াশোনা করছে বাংলায় এম এ ইংরেজিতে এম এ একক তো নামাজ নেই আল্লাহর নাম নেই হ্যাঁ আল্লাহর নাম আসলেও কোনো ক্ষেত্রে আসলে আল্লাহর নাম ওইভাবে আসে একজন মমিনের যেমন আল্লাহর নাম উল্লেখ করবে সেইভাবে নয় রাসুল্লাহামের নাম আসলে সাল্লাহাম বলতে তাদেরকে লজ্জা লাগে দেখা সাক্ষাৎ হলে সালাম দিতে নিতে তাদেরকে লজ্জা লাগে হ্যাঁ, নিজেকে মনে করে যে সালাম নেওয়ার দেওয়া এগুলি নিজের মুসলিম পরিচয় দেওয়া এটা মানে ঠিক ঠিক নয় মানে এটা সংকীর্ণতা এগুলি অথবা এইসব পরিচয় কেন সেকুলার আমরা আমরা সেকুলার লোক সেকুলার লোক আমরা ধর্মনির বাবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইউনিভার্সিটির কক্ষে ক্লাসে আবার এখানে কেন ধর্মের কথা ইসলামের কথা তাদের কাছে আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি কি শিখবে সেখান থেকে বলুন তাদের অনেকে নাস্তিক অনেকে ফাঁসেক অনেকে লম্পট তাদের চরিত্র আল্লাহ ভালো জানে তাদের কি অবস্থা জীবনে দেখলেন না যে নামাজ পড়ে আপনার ছেলের বাংলা এম করে আসলো সে ওস্তাদ জীবনও জুমাও পড়তে দেখলেন না পাঁচক তো নামাজও পড়তে দেখলেন আপনার ছেলে কি শিখবে তার কাছ থেকে কি শিখবে তার কাছ থেকে এসব ওস্তাদদের কাছে যদি আমরা ছেলে মেয়েদেরকে পড়াই সাবালক ছেলেকে মহিলা মহিলা প্রফেসরের কাছে লেকচারের কাছে পড়াশোনা দিচ্ছেন আপনার সাবালক ছেলে মহিলা প্রফেসর লেকচারের কাছে পড়াশোনা করবে কি শিখবে তার কাছে কি আদর্শ শিখবে সে তো যৌবনে আছে শুধু তাকাইতে থাকবে ওস্তাদ হইলে কি হবে সে তো মহিলা তার দিকে তো আল্লাহ একটা আকর্ষণ রেখে দিয়েছে এসব পড়াশোনার স্থান আর এখানে গিয়ে মানুষের মতো মানুষ মুসলিমের মতো মুসলিম তৈরি হবে একই কারখানা মানুষ চরিত্রবান মানুষ তৈরি করার কারখানা কখনো না আশা করি আমার কথা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না আমাদেরকে কোনখানে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে কোন ওস্তাদের কাছে মানুষ করতে হবে যাতে করে আদর্শ ছেলে আদর্শ ওস্তাদকে দেখে আদর্শ শিখে তাহলে আদর্শ হইতে পারবে না হলে বাঁকা হয়ে যাবে না হলে ছেলে কচি ছেলে বাঁকা হয়ে যাবে বকর পথ অবলম্বন করবে ইমাম বখারি রহমতুল্লাহ জীবনের কথা বলছিলাম যে তিনি একবার শুনতে পেয়েছেন যে সুদূর কোন শহরে এক ওস্তাদ আছেন হাদিসের বর্ণনাকারী তার কাছে কিছু হাদিস আছে শুনতে পেয়ে গেলেন যে ঠিক আছে দেখি তার কাছে নতুন কিছু কিছু হাদিস পেতে পারি গিয়ে নিয়ে আসবো মুখস্থ করে আসবো নোট করে নিয়ে আসবো তিন দিন সফর করে তিন দিন তিন রাত সফর করে উঠে পিঠে চেপে পৌঁছেছেন কয়েকশো কিলোমিটার তাহলে তিন দিন তিন রাতের সফর মানে কয়েকশো কিলোমিটার সফর করে ওখানে গিয়ে দেখছেন যে সেই ওস্তাদ হাদিসের বর্ণনাকারী তার ঘোড়াকে ডাকছে ঘোড়াকে ডাকছে মুষ্টিটা এইভাবে ধরে ঘোড়াকে ধরার চেষ্টা করছে ঘোড়াটা পালাচ্ছে মানে ধরা দিচ্ছে না ঘোড়াকে ধরার চেষ্টা করছে তারপরে ঘোড়া যেমন দেখেছে হাতটা বাড়াচ্ছে ঘোড়া ভাবছে কিছু খেতে দিবে করে না এরকম কিছু খেতে দিব হয়তো ঘোড়াটা তখন এগিয়ে চলে আসছে মনিবের দিকে মালিকের দিকে এগিয়ে চলে আসছে যেমন ঘোড়াটা কাছে এগিয়ে আসছে পট করে ঘোড়াটাকে ধরে নিয়েছে কিছুই দিল না ঘোড়াকে ঘোড়াটাকে ফট করে ধরে নিলাম ইমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহ সেখান থেকে টান দিলেন ফিরে হাঁটতে শুরু করেছেন কি ব্যাপার কি ব্যাপার আপনি আসছিলেন আবার চলে গেলেন কেন যে আপনার কাছে আসছিলাম কিন্তু দেখলাম যে আমার প্রয়োজন মিটে গেছে আপনার কাছে এসেছিলাম তিন দিন সফর করে কিন্তু আমার প্রয়োজন শেষ হয়ে গেছে সেই জন্য ফিরে যাচ্ছি কি ব্যাপার কেন কেন কেন অসন্তুষ্ট হলেন অসন্তুষ্ট কিছু নয় তবে দেখলাম যে আপনি ঘোড়াকে ধোকা দিলেন যখন ঘোড়াকে আপনি ধোকা দিতে পারেন তো আমার মতো মোহাম্মদ বিন ইসমাইল কে অবশ্যই ধোকা দিতে পারেন আমাকে জাল হাদিস শুনিয়ে দেবেন আমাকে মিথ্যা কথা বলে দেবেন হাদিস বলে আমাকে জয়ীব কথা শুনিয়ে দেবেন ভিত্তিহীন কথা শুনিয়ে দেবেন আমি রসুল্লাহ হাদিস মনে করবো সাল্লাম আর আমিও আপনার মতো পথভ্রষ্ট হব আপনার কাছে হাদিস নেওয়ার মতো আমার রাস্তা থেকে যায়নি আপনি আস্থা হারিয়ে ফেলেছেন আপনার কাছ থেকে হাদিস শেখার কোনো প্রয়োজন নেই দেখলেন হতে হবে সৎ কমপক্ষে ফরজ অজেব আদায় করে হারাম নাজাজ থেকে বেঁচে থাকে একটা মাদ্রাসার চিত্র তুলে ধরছি মাদ্রাসার বড় বড় ওস্তাদগুলি জর্দা দেওয়া পান খায় দেখেছেন মাদ্রাসায় গিয়ে বসবেন আর মাদ্রাসায় যারা থেকেছেন তারা জানেন জর্দা ছাড়া পান খাবে না আরে পানটাও কোন রকম যদি খান সেটাও তো অপচয় পয়সার অপচয় লাভ তো কিছু নেই পয়সার অপচয় মোকলাল করা শুধু তারপরে সাদা যদি হইতো তাহলে হারামের ফতোয়া হয়তো দিতাম না যদি অপচয় খানিকটা বেঁচে থাকাই উচিত কিন্তু তার উপর জর্দা যে জর্দা তৈরি হয় তামাক থেকে যে তামাক হচ্ছে হারাম সেই তামাক দেওয়া হয় সিগারেটে সেই তামাক দেওয়া হয় বিড়িতে সেই তামাক দেওয়া হয় হুক্কাতে কলকিতে সেজন্য হুকার আপনার বিড়ি সিগারেট ওগুলি হারাম হয়ে গেল বা ওগুলি মাকরু হয়ে গেল আর আপনি হুজুর শাইকুল হাদিস আর পানের বাটুয়া নিয়ে বসে আছেন আর জর্দা ডিব্বা নিয়ে বসে আছেন আর জর্দা ফুকাচ্ছেন জিবাই ধরছেন আবার কেউ কেউ খায়নি ঘুষে চুন দিয়ে ঘুষে ঘুষে ঘুষছেন আর পড়াচ্ছেন এইরকম অবস্থা দেখেছি মাদ্রাসায় এদিকে কালা কালা রাসুল্লাহাম হাদিস চলছে ফেকার দাস চলছে আর ও মেয়াজি শেখুল হাদিস বা শেখুল ফেকা ঘুষছে ঘুষছে ঘুষে দিয়ে দিলাম একজন আলেম ছিল একটু লজ্জা করতেন যে হাদিস পড়াচ্ছি বা ইয়ে পড়াচ্ছি কোরআন তফসির পড়াচ্ছি বা ফেকা পড়াচ্ছি কি করে দেব তো তিনি চাদরের তলা এরকম করে রহমতুল্লাহ আল্লাহ যেন মাফ করে তার চাঁদের তলায় বদভ্যাস ছিল এই খাওয়া এই হারাম জিনিস আর আমাদের দেশের আলেমরা হারাম জিনিস এই জন্য খাচ্ছি হারামই মনে করে না মকরু মকরু করে খেয়ে যাচ্ছে মকরু মানে খেতে হবে নাকি মাকরু মানে আমি বলি এই জন্য ভাইদেরকে যে মাকরু মানে যদি অপছন্দ না ঠিক না মকরু মানে অপছন্দনীয় কার কাছে অপছন্দনীয় আল্লাহর কাছে রসুলের কাছে যদি আল্লাহ এবং তার রসুলের কাছে অপছন্দনীয় হয় তো আপনার কি করে ভক্ষণীয় হইতে পারে আপনি কি করে খেতে পারেন আপনাকে ছাড়তে হবে না অবশ্যই সেটি খাওয়ার জন্য নয় তো লুকিয়ে এদিকে দিয়ে এরকম করে ধরে দিয়ে দিতেন মুখে চাঁদের আড় করে অদভ্যাস অনেক ওস্তাদের থেকেছি ওস্তাদ থেকে প্রভাবিত হয় অনেকে আলহামদুলিল্লাহ জীবনে জর্দা মুখে যায়নি পানটাও হয় পঁচিশ বছর আগে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সাদা পান ও মিষ্টি পান আমার দেশে খাওয়া অভ্যাস মানে অনেকে বাধ্য করে বাধ্য করে খাওয়ার জন্য মনে করে এই দেশে যেমন কোন মেহমান আসলে একটু গাহুয়া খেজুর দিতেই হবে আর আমাদের দেশে একটা পান পানের খিলি দিতেই হবে ইদানিং চাটা শুরু হলো আগে তো চা ছিল না তখন পান দিয়ে মেহমান বিদায় হালকা মেহমান পান দিয়ে বিদায় মানে খবরদার না আর জর্দা খবরদার দেবেন না আপনি জর্দা মেহমান যদি জর্দা খাও মেহমান হয় তবুও দেবেন না যদি পান দিতেও হয় আর যদি বলে জর্দা নেই আমরা জর্দা রাখি না কি বলবেন জর্দা আমরা রাখি না যদি আপনার প্রয়োজন হয় তো দোকানপাট আছে খোঁজ করে না আমার আব্বা যখন জন মজুর করতেন তো আমাদের দেশের মজুরগুলি খাওয়া মজুর হইতো তো খাওয়া মজুর খাওয়া দাওয়া তো দেওয়া হইতো তারপরে আবার বিড়ি সিগারেট আমার ছোট ছোট বাচ্চা তখন না পারল বারো তেরো বছরের ওই গুলি বলতো যে যে বিড়ি সিগারেট নিয়ে আমরা তো বিড়ি খাই আব্বাকে গিয়ে বলতাম আমরা কি জানি বারো বছর দশ বছরের ছেলে বলতাম যাও ওই জন গুলিকে বলে দাও যে বিড়ি সিগারেট নাই আমাদের বাড়িতে কাজ করলে বিড়ি সিগারেট ওসব পাওয়া যাবে না বিড়ি সিগারেট বাদ দিয়ে খাবার খাবে রুটি খাবে ভাত খাবে ওগুলো আছে কিন্তু বিড়ি সিগারেট নাই তো মেহমান আপনার বাড়ি আসবে আর জর্দা খোঁজ করবে বিয়ের যে বরযাত্রী আমাদের দেশে আসে কি করি তাদেরকে স্পেশাল তাদের জন্য জর্দা রাখা আছে কেমন হারাম কেন জর্দা পেশ করবেন আপনি হারাম দিয়ে আপ্যায়ন করবেন আপনি জর্দা রাখবেন না বিড়ি রাখবেন না সিগারেট রাখবেন না যার লাগবে কষ্ট করুক তারপরে ওকে দোকান দেখিয়ে দিবেন ওটাও কোনার জন্য সাহায্য করা হলো খুঁজে নেন জানি না কোথায় দোকান টোকান আছে খুঁজেন একটু হয়রান হোক ভালো করে তামাক জাতীয় জিনিস হারাম সে আলেম হুজুররা জর্দার আকারে পানের আকারই খাক আর খৈনির আকারে ঘুষি ঘুষি খাক আর গুলের আকারে দাঁত পরিষ্কার করুক আর যাই করুক যেই করুক না কেন আর বিড়ি সিগারেট আকারে খাক আর হুক্কার আকারে খাক তামাক জাতীয় যত কিছু আছে সব হারাম এবং তামাকের উপর ধূমপানের উপর আবার বক্তব্য আছে সেটি শুনতে পারবেন ইনশাআল্লাহ তালা যেহেতু পুরনো বক্তব্য আবার খুব তাড়াতাড়ি একটা বক্তব্যের উপর করা হবে ইনশাল্লাহ আর একটি বই আছে হ্যাঁ? একটি বই আছে তামাক সেবন সম্পর্কে ছোট্ট বই সেই বইটি আপনার সংগ্রহ করতে পারেন যাদের কাছে নেই এমাম বখারি রহমতুল্লাহ স্মৃতি শক্তি এত প্রখর ছিল তার স্মৃতি শক্তি যে এমাম বখারি রহমতুল্লাহ তিন লক্ষ হাদিস মুখস্থ ছিল কোরআনের মতো মুখস্থ ছিল আর তিন লক্ষ হাদিস মুখস্থর মতো ছিল মুখস্থ এবং মুখস্থর মততে পার্থক্য আছে আছে না আমরা মুখস্থ রাখি কিছু আছে এরকম যে মুখস্থ আছে শুনিয়ে দিতে পারবো আর কিছু আছে শোনাতে পারবো না কিন্তু কেউ যদি শোনায় আর ভুল করে তো ভুল ধরে নিতে পারবো আমার ছেলেগুলি হাফেজ আছে ওরা পড়ে আমার পুরো কোরআন মানে হেবস খানাতে ভর্তি হয়ে হেবস না করলেও তারা যদি কোথাও থেকে ভুল পড়ে অবশ্যই ভুল ধরে দিতে পারবো তারা ভুল করলে টের পাচ্ছে না কোথাও ভুল করছে কিন্তু আমি অবশ্যই ধরে দিতে পারবো যে এই জায়গায় ভুল করছে একটি কলমা শব্দ ছুটে যাচ্ছে বা শব্দ অন্য শব্দে পাল্টিয়ে যাচ্ছে অথবা কোনো বাক্য জুমলা ছুটে যাচ্ছে বা আয়াত গ্যাপ হয়ে যাচ্ছে অবশ্যই ধরে দিতে পারবো এটা হচ্ছে কি হেফজের মতো হেফজ নয় কিন্তু হেফজের মত মুখস্থের মত কিন্তু আমাকে যদি বলেন যে একদিক থেকে আপনি কোরআন শোনান হইতে পারবো না তার জন্য যে মেহনতের প্রয়োজন রয়েছে কিন্তু হাফেজ হয়ে যদি আমার সামনে শোনে তার ভুল ধরে দিতে পারবো এমাম ইমাম বুখারি রহমতুল্লাহ হাদিস মুখস্ত ছিল দুই রকম তিন লক্ষ হাদিস মুখস্ত ছিল কোরআনে করিমের মতো মুখস্ত শোনাতে পারতেন তিনি আর তিন লক্ষ হাদিস মুখস্তর মতো ছিল কেউ যদি সামনে পড়ে আর সানাদে ভুল করে বা মতনে ভুল করে এই ভুল করলেন আপনি এখানে ছেড়ে দিলেন এখানে একটা নাম উল্টো পাল্টা করে দিলেন আপনি আহমদের জায়গায় মোহাম্মদ করে দিলেন আপনি আব্দুর রহমানের জায়গায় আবদুল্লাহ করে দিলেন আপনি ধরে নিতে পারতেন তো এমাম বুখারি রহমতুল্লাহ স্বয়ং বলছেন তার কথা শুন আহফাজ মেয়াতা আলফে হাদিস আমি তিন লক্ষ হাদিস মুখস্ত রাখি তার মধ্যে এক লক্ষ হাদিস সহি হাদিস মুখস্ত রাখি এক লক্ষ হাদিস সেই জামানার মহাদেসিনরা শুধু সহি হাদিস মুখস্ত করতেন না জৈব জাল হাদিসও মুখস্ত করতেন আমাদের প্রয়োজন আছে আপনাদেরকে শুনিয়েছি কিছুদিন আগে উতলবুল ইলমা ওয়ালাউ বিসিন তোমরা এলিম তলব করতে যাও যদিও সুদূর চীনে হয় হাদিস কি সহি জাল মিথ্যা কথা মিথ্যা কথা কিন্তু এই হাদিস মুখস্থ আছে কারণ জরুরি উম্মতকে জাতিকে সতর্ক করতে হলে আমাকে হাদিসটা মুখস্থ করে শোনাইতে হবে জাল মুখস্থ রেখেছি এরকম বহু জাল হাদিস মুখস্থ আছে সতর্ক করার জন্য আমল করার জন্য নয় আর এসবের উপরে ইমান নিয়ে আসার জন্য নয় তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বলছেন যে আমার এক লক্ষ সহি হাদিস মুখস্থ আছে ও আহফাজ ও মেয়াতাই আলফে হাদিস গাইরে সাহি আর দুই লক্ষ মেয়াতাই মানে মেয়াতাইন দুই লক্ষ গাইর সহি হাদিস মুখস্থ আছে মানে জয়ীফ এবং জাল দুর্বল মুনকার হাদিস মুখস্থ আছে আমার জাতিকে সতর্ক করার জন্য তার বহু কিতাব রয়েছে যেগুলিতে সতর্ক করেছেন যে এই হাদিসগুলি জয়ীফ এই হাদিস মজু উম্মতকে সতর্ক করার জন্য তাহলে ভালো জানতে হবে মন্দ জানতে হবে যেমন আপনাকে উদাহরণ দিই আকিদার ক্ষেত্রে আপনি যেমন জানবেন তাহবুল্লাহ ওয়ালা তুশ্রিকু একমাত্র আল্লাহর এবাদত বন্দী করবেন তার মানে পাঁচক্ত নামাজ পড়বেন এক আল্লাহকে ডাকবেন এক আল্লাহর কাছে দোয়া করবেন এক আল্লাহর কাছে সন্তান সন্ততি চাইবেন এক আল্লাহর কাছে রোগের আরোগ্য চাইবেন ঠিক না এটা হচ্ছে ভালো কথা খারাপ কথা কি আল্লাহর সাথে শিরিক করা মাজারে সেজদা করবেন না মাজারে আবার খাসি জবাই করতে মুরগ জবাই করতে যাবেন না মাজারে চাদর চড়াতে যাবেন না মাজারে ওরুসের মেলায় যাবেন না মাজারে গিয়ে আপনি মনে করবেন ওখানে ছেলে পাওয়া যায় মেয়ে পাওয়া যায় ওখানে গেলে রোগ ভালো হয় ওখানকার মাটি নিয়ে আসলে বরকত হাসিল হয় এসব সিরকি আকিদা রাখবেন না এগুলি কি খারাপ কি জন্য খারাপ বললাম বাঁচার জন্য বাঁচবেন আপনাকে সতর্ক সাবধান করার জন্য আল্লাহ পাকই বলেছেন একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে শরিক করিও না দেবী দেবতার কাছে যেও না প্রতিমা পুতুলে মন্দিরেও যেও না আর মাজারে গিয়েও শিরকুহরি করিও না তো সহিও জানতে হবে জয়ীফও জানতে হবে সাধারণ মানুষকে প্রথম সহি জানতে হবে কারণ যেটা করণীয় সেটা অবশ্যই আপনাকে জানতে হবে তারপরে জৈব জাল সম্পর্কে যতটা আপনি জানতে পারেন বাঁচার জন্য নিজে বাঁচার জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য আর যাদেরকে আপনি দাওয়াত দিতে পারবেন তাদেরকে বাঁচানোর জন্য ইমাম বখারি রহমতুল্লাহ আলাই হাদিসের ওস্তাদ হলেন মাত্র আঠারো বছর বয়সে আঠারো বছর বয়সে অনেকের দাড়ি মোজো গজায় না তাই না এই আঠারো বছর বয়সে তিনি হাদিসের পণ্ডিত হয়ে হাদিসের দর্শ তদরিস করা শুরু করলেন হাদিসের শিক্ষক হলেন তিনি এমাম বুখারি রহমতুল্লাহ আলাই বড় দিনদার পরেজগার ছিলেন এমাম বুখারি রহমতুল্লাহ স্বয়ং বলছেন ইন্নি লা আরজুল্লাহ লা আরজু আন আলকাল্লাহ আহাদান আমি আপনাদের যদি সবাইকে জিজ্ঞাসা করি যে কে বলতে পারবেন যে জীবনে আপনি কারো গিবত করেননি পারবেন কে বলতে গ্যারেন্টির সাথে নিশ্চয় তার সাথে যে আমি সাবালো ঘর পরে বা মনে পড়তে কারো গিবোধ করিনি যে আব্দুল খালে খারাপ কথা বলিনি ওর মধ্যে এই দোষ আছে সামনে বললে সংশোধন হইতো কিন্তু চোখের আড়ালে কি জন্য বলেছেন এর নাম গিবোধ কাবিরা গুনা কোন মানুষ বলতে পারবেন না এমনকি আলেম সমাজ আজকালকার এমন আল্লাহ আকবার আমরাই বাঁচতে পারবো না হয়তো নিশ্চয় তার সাথে বলতে পারবো না যে আমরা গিবত থেকে মুক্ত ইমাম বুখারি রহমতুল্লাহ কি বলছেন শোনেন এই হচ্ছে তাকুয়া এই হচ্ছে জহদ এ হচ্ছে আল্লাহ ভিরুতা বলছেন আমি আল্লাহর কাছে আশা করি ইন্নিলা আরজু আন আল আল্লাহ যে আল্লাহর সাথে মোলাকাত করব সাক্ষাৎ করব এমন অবস্থায় যে ওয়ালা সেবনি বেআন্নি ইগতাবতু আহাদান আমার আল্লাহ হিসাব নিতে পারবেন না যে মোহাম্মদ বিন ইসমাইল তুমি কারো গিবত করেছো এই হিসাব আল্লাহ নিতে পারবেন না আমার আল্লাহর কাছে আমাকে জবাবদেহি করতে হবে না কারণ কারো গিবত আমি করিনি আর একটি উক্তি তার রয়েছে মাকতাব তু আহাদান আলেম তো আন্নাগাতা হারামুন যখন থেকে জানতে পেরেছি ওস্তাদের কাছে মায়ের কাছে বড় ভাইয়ের কাছে যে গিবোধ করা হারাম তারপর থেকে জীবনে আমার জবান কোনোদিন গিবোধ করেনি কারো পরনিন্দা করেনি গিবোধ হারাম জানার পরে কোনোদিন গিবোধ করেননি তিনি কথা বলছে আর আমরা গিবত ছাড়া অন্য গুণা ফিল্ম কেউ বলতে পারবেন আমি ফিল্ম দেখিনি খুব কম লোক পাওয়া যাবে পাওয়া যেতে পারে কিছু লোক গিবতের ক্ষেত্রে পাওয়া যাবে না মনে হয় হ্যাঁ অশ্লীল কথাবার্তা বলেন পাওয়াই মুশকিল গান শোনেননি পাওয়াই মুশকিল বরং আমি মাদ্রাসাই আপনাদের কথা কি বলবো আপনারা তো দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে মানুষ হয়েছেন মাদ্রাসায় শিক্ষকতার আমলে মাঝে মাঝে ছাত্রদেরকে পরীক্ষা করতাম কেউ বলতে পারো যে আমি কোনোদিন সিনেমা দেখিনি সার্কাস দেখিনি সার্কাস বুঝেনতে না একটি দুটি মাত্র ছেলে পাওয়া গেছে যেইভাবে হোক কোনো সঙ্গীর সাথে লেগে চলে যাওয়া হোক কোনো ভাইয়ের সাথে লেগে গিয়ে হোক কোনো ভাবে হোক বা মাদ্রাসা আসার আগে হোক মাদ্রাসা ছুটিতে গিয়ে হোক কেউ না কেউ কেউ সিনেমায় ঢুকে গেছে কেউ সার্কাসে ঢুকেছে একটি দুটি ছেলে ছাড়া হয় এই হচ্ছে আমাদের মুসলিম জাতির অবস্থা ইমাম বখারি রহমতুল্লাহ বলছেন যে গিবত যেটা মানুষের অহরহ এগুনা হয়ে যায় মানুষের কারো সাথে বসলে কেউ একটু কারো বদনাম করছে আপনি হ্যাঁ হ্যাঁ কথা ঠিকই আপনার বলে দিলেন হ্যাঁ হ্যাঁ কম্পকে করে দিলেন সাঁত দিয়ে দিলেন তার গিবত জীবনেও তিনি করেননি যখন থেকে জেনেছেন যে গিবত হারাম এত দিনদারি পরেশগারি ছিল যে একবার তিনি নামাজ পড়ছিলেন আর তার পিঠে কাপড়ের তলায় কামিজের তলায় ভেতরে ঢুকে গিয়েছিল আপনার বিষাক্ত পোকা আর দংশন করতে আছে দংশন করতে আছে ফুলে গেছে তার চেহারা লাল হয়ে যাচ্ছে কিন্তু তিনি নামাজ ছাড়ছেন না এবং তিনি বিব্রত হচ্ছেন না কতবার দংশন করেছিল মজান সতেরোটি স্থানে তার পিঠে দংশন করেছিল তবুও তিনি নামাজ ছাড়েননি এইরকম নামাজ আদায় করতেন আমাদের সালাফে সালহীন আইম্মাই কেরাম এমাম বখারি রহমতুল্লাহ জীবনীত রয়েছে আর আমাদের কার একটু সুর সুর করছে শুরু করে দিল হ্যাঁ আর একটা পিপিলিকা উঠলেই তো লাভ দিয়ে উঠলেন মনে হয় শরীরে সামনে দেখছেন একটা পিপিলিকা যাচ্ছে সিজদার জায়গা দিয়ে এই করা শুরু করে দিলেন নামাজ পড়তে এখনো যে আপনাকে কামড়িয়েছে তাও হয়নি হয়তো আল্লাহ মুস্তান এমাম বখারি রহমতুল্লাহ আল্লাহ শারীরিক গঠন তার জীবনী সম্পর্কে বলা হয়েছে কানাল ইমাম নাহিফাল জিসম অত্যন্ত মানুষ ছিলেন পাতলা মানুষ ছিলেন মানে চিকন মানুষ দুর্বল মানুষ ছিলেন লাইসাবিদ তাবিল খুব লম্বা লোক ছিলেন না ওয়ালাবিল কাসির আর খুব খাটো লোক ছিলেন না তাই এবং নাফস অত্যন্ত খুশ মেজাজ মানুষ ছিলেন হাসি মুখী মানুষ ছিলেন হাসি মুখ হওয়াও নেকির কাজ নবী করিম সাল্লাহ বলেছেন তাবাসম কাফি ওজে আখি কালাকা সাদাক কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে মানুষের সাথে দেখা হবে হাসি মুখে কথা বলে এটি সাদকা নেকি সাদকার নেকি পাবে অত্যন্ত সূক্ষ্ম অনুভূতি ওলা মানুষ সূক্ষ্ম অনুভূতি বুঝেন মানে ভালো সূক্ষ্ম অনুভূতি রাখা পাপকে পাপ মনে করা ছোট্ট একটি ভুল হলে অনুভূত হওয়া যে না আমি ভুল করলাম হ্যাঁ জাগ্রত থাকা সজাগ থাকা কোনখানে কি করতে হবে কেমন কার সাথে আদব কায়দা করতে হবে কেমন কার সাথে কথা বলতে হবে এগুলো হচ্ছে সূক্ষ্ম অনুভূতি আর অনেকে আছে মোটা খায় মোটা বুঝে অনুভূতি নেই তার অনুভূতি নেই বা অনুভূতি দুর্বল কথা বলার ঢং নেই চলাফেরা করার ঢং নেই কেমন করে কার সাথে সম্বোধন করতে হবে কোনখানে কোন কথা বলতে হবে অনুভূতি কম তারপরে পাপ করেই যাচ্ছে কোনো অনুভূতি নেই এত মোটা খাওয়া লোক আর ইমানে এত দুর্বলতা যে কোনো অনুভূতি নেই পাপের অনুভূতি নেই গোনা হয়ে গেল ফরজ অজেবের ত্রুটি হয়ে গেল কোনো অনুভূতি নেই অত্যন্ত সূক্ষ্ম অনুভূতির মানুষ ছিলেন কালিল আকল খুব কম খেতেন খাওয়া দাওয়া অল্প খেতেন অল্প খেলে মানুষ বেশি সুস্থ থাকে শুনে রাখুন আর আজকের জামানায় এটা বাস্তবে প্রমাণ হচ্ছে যত বেশি যে খায় তত বেশি তার প্রেশার নয় সুগার বেশি মোটা হয়ে যাচ্ছে কোলেস্ট্রল চর্বি ধরে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে ওজনকে কন্ট্রোলই করতে পারছে না ডাক্তার বলছে যে তুমি যে খাটো মানুষ তোমার ওজন ষাট থেকে সত্তর হইতে হবে ওর চলে গেছে নব্বই আশিতে ঠিক না আজকালকার অধিকাংশ আকস্মিক মত মৌতুল ফজা আকস্মিক মত হচ্ছে বেশি খাওয়ার কারণে stroke heart attack sugar cholesterol ইত্যাদি ইত্যাদি সব কারণে অত্যন্ত কম খেতেন কম খেলে হবে কি আপনি পরীক্ষা করে দেখবেন এশার নামাজের পরে পরে খাওয়া দাওয়া করবেন বা তার আগে খাওয়া দাওয়া করবেন তাড়াতাড়ি বেশি রাত করে নয় এগারোটার পরে নয় তার আগে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়ার পরে এক দু ঘন্টা একটু জেগে থেকে কিছুটা হজম হতে দিবেন আর অল্প খাবেন তিন ভাগ করে পেটে অল্প খাবেন একশো গ্রামের চাউলের ভাতের বেশি নয় তার কম অল্প খান অথবা রুটি খান বেশি না অর্ধেক একটা রুটি খান অল্প খান আর কি আপনার শরীর হিসেবে আপনি খাবেন অল্প খান পেটকে খালি রাখেন সুস্থ থাকবেন এবং ফজরে কেন ফজরের আগেই ঘুম ভেঙে যাবে বাস্তব সত্য কথা বলছি ফজরের আগে তাজুদ পড়ার জন্য অ্যালার্মের প্রয়োজন নেই খুব সহজে ঘুম ভাঙবে তিন থেকে চার ঘন্টা ঘুম হলে সহজে ঘুম ভেঙে যাবে অ্যালার্ম থাকলে খুব সহজে একটু অ্যালার্ম বাজতে উঠে পড়বে না লাভ দিয়ে আর যদি বিরিয়ানি পেয়েছেন আর ভালো গোস্ত পেয়েছেন মাছ পেয়েছেন পেট ভর্তি করে এমন খেলেন যে পানি খাওয়ার আর জায়গা নেই দাওয়াত খেয়েছেন খেয়ে তারপরে আস্তে সেভেন ভাই আর জায়গা নেই ফল ফ্রুট আছে আর কোথায় রাখবো জায়গাই নেই এত ভাত খেয়েছেন আর জায়গাই নেই এইরকম যদি খাবার খান আর রাত যদি নয়টার সময় ঘুমান তবু ফজরে উঠতে পারবেন না সাত ঘন্টা পরে ফজরে উঠতে কষ্ট হবে বাস্তব সত্য সালাফে সালেহীন অত্যন্ত কম খেতেন সুস্থ থাকতেন অত্যন্ত দানশীল ছিলেন আজকালকার আলেম আলমারা দানশীল না বেশিরভাগ কৃপন দেখা যায় না আলেম আলমা দান করছে ইমাম বুখারি রহমতুল্লাহ অত্যন্ত দানশীল শুধু দানশীল নয় মুফরেতুল কারাম অত্যন্ত দানশীল কাসিরুল এহসান অত্যন্ত গরিব দুঃখী ইয়াতিম বিধবার উপর এহসানকারী ছিলেন ছাত্র তার ছাত্রদের মধ্যে যারা অভাবী গরিব দরিদ্র থাকতো তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতেন ছাত্রদের টাকা পয়সা খরচ দিতেন যে পড়াশোনা করো খরচ তোমার আমি দেবো যেতে হবে না তোমার মায়ের কাছে টাকা পয়সা চাওয়ার জন্য ভিক্ষা করার জন্য কারো কাছে সাহায্য চাওয়ার জন্য পড়ো আমার কাছেই পড়ো আমি তোমার খরচ দেবো কাসির আল এহসান এলা তালাবা মমতালি সাত আর ছিলেন অত্যন্ত সক্রিয় মানুষ সক্রিয় আর নিষ্ক্রিয় বুঝেন কিছু লোক আছে নিষ্ক্রিয় কাজকর্ম নাই কাজ করার কোন রকমের উদ্যম নেই এসেছে ওই আপনার ফিরি ভিসায় আর ঘরে বসে আছে ফিরি বিষয়ে যদি ঘরে বসে থাকেন কি আপনাকে ডেকে নিয়ে যাবে তাহলে দৌড়াদৌড়ি করতে হবে ছোটাছুটি করতে হবে খোঁজ খবর নিতে হবে এখানে ওখানে হাঁটাহাঁটি করতে হবে রিজিকের জন্য আল্লাহ বলছেন ফাঁস আহ কি বলছেন আল্লাহ ফাকরাবুল আলম ফাইজা কোজিয়াতিসাল্লাহ ফান্তা শিরু ফিলার বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ো একবার এদিকে একবার ওইদিকে একবার ওইদিকে একবার ওইদিকে ঘোরাঘুরি করো আল্লাহ বলছেন এবং সন্ধান করো তলাশ করতে হবে কোথাও রিজিকের কোনো কাজ করেন ব্যবস্থা হয় কিনা শুধু এখানকার কথা বলছি না দেশ আপনাকে আর যদি সকালবেলা আবার দিলেন একটা টান ঘুম সৌদি আরব থেকে সকালে শুয়ে অভ্যাস দেশে গিয়ে অনেকে এখানকার থাকা লোকেরা প্রবাসী লোকের দেশে গিয়ে খুব ঘুম দেয় দেশে যদি সকালবেলা সকাল আটটা পর্যন্ত ঘুমান তা আর কোনো কাজ করতে হচ্ছে না দিনে রৌদ্র হয়ে গেলে আর ভালো লাগছে না থাক কারণ ওখানে তার ডিউটির চাপ নেই যে যেতেই হবে নয়টায় ডিউটি দশটায় ডিউটি হাজির হইতে হবে ইচ্ছা আর মনে করলো না সারা দিন গেলেন না পড়ে থাকলেন অলসের মতো অলস হইলে হবে না সক্রিয় হইতে হবে এমাম বোখারের মতো অত্যন্ত সক্রিয় মানুষ ছিলেন এমন কি জেহাদের প্রস্তুতি নিতেন এত বড় এমাম এত বড় মহাদেশ জেহাদের প্রস্তুতি নিতেন তীরন্দাজি করতেন তীরের নিশানা সন্ধ্যাবেলা আসর পরে মাগরেবের একটু আগে পাহাড়ের আড়ে চলে যান যেখানে লোকজন নেই হ্যাঁ, বাচ্চারা নেই কারণ বাচ্চারা থাকলে কাউকে লাগতে পারে কোনো মানুষ থাকলে লাগতে পারে ফাঁকা মাঠে পাহাড়ের আড়ে গিয়ে তীরের নিশানা বানাতেন তার ছাত্ররা বলতেন যে আপনি এত বড় ইমাম এত বড় মহাদেশ আমাদের ওস্তাদ আপনার এগুলির কি প্রয়োজন এগুলি খেলাধুলা আমরা করব আপনার কি প্রয়োজন তিনি বলতেন যে আল্লাহাক যদি আমাকে জেহাদের সুযোগ দেয় কাফের সামনে আসে মুসলিমদেরকে হত্যা করার জন্য মুসলিমদের বাড়িঘর লুটপাট করার জন্য মুসলিমদের জুল অত্যাচার করার জন্য তো আমি কি ইমাম বুখারি কাপুরুষের মতো বসে থাকবো আমার উপর আল্লাহ জেহাদ ফরজ করেনি জেহাদ আল্লাহ আমার উপর ফরজ করেছেন সুতরাং প্রস্তুতিটা রাখছি যদি আল্লাহ করে দিয়ে সুযোগ দেয় তখন নিশানা বানাবো আল্লাহর শত্রুদেরকে তাই বলছেন ফাকান জিহাদ জিহাদ ফি প্রস্তুতি স্বরূপ তিনি তীর আন্দাজিতে ভালো পটু ছিলেন পারদর্শী ছিলেন এমাম বখারি রহমতুল্লাহ আলের প্রশংসা সম্পর্কে এমাম আহমদ বিন হাম্বাল তার ওস্তাদ ওস্তাদের ছাত্রর প্রশংসা খুব কম করে এটা জানেন কি বিশেষ করে মাদ্রাসা দিনী ওস্তাদ আলে ওস্তাদ স্কুলের ওস্তাদ করবে কারণ সরকারি চাকরি ও আমার কি করে নেবে সরকারি আমার চাকরি আছে ওর চাকরি হলে আলাদা হবে ওর চাকরি থেকে আমি কিছু আমার থেকেও কিছু পাবে না কিন্তু মাদ্রাসা প্রাইভেটে যারা আছে তাদের মধ্যে হিংসা একটু বেশি কারণ ও যদি বড় বক্তা হয়ে যায় তাহলে তো আমি কমে গেলাম ওস্তাদ ছিল বক্তা ছাত্র যদি বক্তা হয়ে যায় তাহলে আমার তো বাজার একটু ডাউন হয়ে যাবে ওস্তাদ ছিল পীর এখন যদি ছাত্রই পীর হয়ে যায় আর তার যুবক যুবক যুবক পীর নতুন নতুন পীর আর নতুন কিছু মানুষকে ভালো লাগে আর পীর ধরা বিদাতিরা তো ছুটবে নতুনের দিকে তখন আমার তো মরিদানের সংখ্যা কমে যাবে ঠিক না এইসব হিংসা আছে যারা ধর্মীয় বিদাতি নেতৃত্ব আছে অথবা যারা এমনকি কোরআন সন্না অনুসারী তাদের মধ্যে এই রোগ আছে হিংসা হিংসা ওস্তাদ অনেক সময় ছাত্রের হিংসা করে বেশি বেড়ে গেলে বেশি বড় ভালো ছাত্র হয়ে গেলে ইমাম বুখারি রহমতুল্লাহ ওস্তাদ দিনদার ওস্তাদ দিনদার ছাত্রের দিনদার ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল চার ইমামের এক ইমাম তিনি বলছেন মা আখ রাজাত খোরাসান মিসলাম মোহাম্মদ বিন ইসমাইল খোরাসান ওই আপনার উজবেকিস্তানের এলাকার প্রাচীন নাম হচ্ছে আফগানিস্তান থেকে শুরু করে বিস্তর এলাকা ওইসব এলাকায় খোরাসান বলা হইতো আমাদের ইংরেজদের জামানায় যখন ভারতে জেহাদ চলতো ইংরেজদের বিরুদ্ধে তখন খোরাসানি জেহাদ বলে খুব প্রসিদ্ধ ছিল আগের মুরব্বীরা খোরাসানি খোরাসানি জেহাদের নামে খুব তারা চাঁদা পাঠাইতো ইংরেজদের আমলে তাদের বিরুদ্ধে জেহাদের জন্য এবং এটা খুব মশুর হয়ে রয়েছে ওই কিতাবগুলি ওই যুগের ইতিহাসগুলি পড়লে পাওয়া যায় এই নামটি তো খোরাসানে মোহাম্মদ বিন ইসমাইলের মতো আর কোন মহাপুরুষ জন্মায়নি খোরাসান এলাকায় ইমাম মোহাম্মদ বিন ইসাল ইমাম বুখারির মতো কোন বড় ব্যক্তি বড় ব্যক্তিত্ব জন্ম গ্রহণ করেনি হুসাইন বিন হোরাইস একজন ইমাম বলছেন আলম আন্নি রায় তো মিসাল মোহাম্মদ বিন ইসমাইল আমি জানি না যে ইমাম মোহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারির মতো লোক দুনিয়াতে সৃষ্টি হয়েছে হাদিস যেন তাকে একমাত্র হাদিসের খেদমতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন এমাম ইয়াহিয়া বিন জাফর বাইকান্দি বলছেন লাউ কাদার তো আন আজিদ আমিন উমরি ফি উমরি মোহাম্মদ বিন ইসমাইল ফালতো আল্লাহ যদি আমাকে অনুমতি দিতেন যে আমার বয়স কিছু কেটে ঘাটতি করে এমাম বখারিক আমি দিয়ে দেবো আর তিনি দীর্ঘায়ু হন আর তিনি আমার বয়স নিয়ে কিছু বেশি বয়স পান দিনের খেদমত হোক তাহলে আমি আমার বয়স থেকে কিছু দিয়ে দিতাম জি এই মহাব্বতেই ভালোবাসা যে আমার দ্বারা কিছু কাজ হবে আমি একশো বছর বাঁচলে তেমন কাজ হবে না কিন্তু তিনি যদি পাঁচটা বছর দশটা বছর আরো বেশি বাঁচেন আরো অনেক কাজ হবে ইসলামের সুতরাং আমার বয়স থেকে যদি আমার ক্ষমতায় থাকতো তো আমি দিয়ে দিতাম ফাইন না মত এখন মত রজলিন ওয়াহিদ কারণ আমি যদি মরে যাই একজন মানুষ মরলাম আমি একজন সাধারণ মানুষ বা সাধারণ একজন আলেম আমি মরে গেলে একজন সাধারণ মানুষ মরলাম কি একজনের মত হইল ওয়া মত মোহাম্মদ বিন ইসমাইল ফিহে জেহাবুল্লিল এলমে আর ইমাম মোহাম্মদ বিন ইসমাইল বোখারি যদি ইন্তেকাল করেন তাহলে এলম দুনিয়া থেকে উঠে যাবে সুতরাং আমি চাই যে তিনি বেঁচে থাকুক আর আমি আমার বয়স কিছু কমে যাক অসুবিধা নেই ইমাম ইবিন খোজাইমা রহমতুল্লাহ আলহ সহিবনে হাদিসের কিতাব আছে তিনি প্রশংসা করছেন ইমাম বুখারির বলে মা আদিম ইসামাই বিল হাদিস মিন মোহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারি রহমতুল্লাহ আলী মোহাম্মদ ইসমাইল চাইতে আসমানের নিচে এমন কোন ব্যক্তি হাদিসের পণ্ডিত আর দুনিয়াতে তৈরি হয়নি আসমানের নিচে পৃথিবীতে হাদিসের পণ্ডিত ইমাম বুখারির চাইতে বড় আর কেউ সৃষ্টি হয়নি ওয়াকাল আল্লাহুল এমাম মুসলিম এমাম মুসলিম রহমতুল্লাহ আলী বুখারির পরে যে মুসলিমের স্থান এমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এমাম বুখারির ছাত্র তিনি তার ওস্তাদ সম্পর্কে অনেক সময় আবার ছাত্র ওস্তাদের হিংসা করে ছাত্র ওস্তাদের হিংসা করে তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তাদের মধ্যে এই ছিল না হিংসা বিদ্বেষ কলহ হ্যাঁ কেউ বেশি বেড়ে যাবে এসব ছিল না এখলাস ছিল তাদের মধ্যে তাই আল্লাহ তাদের জীবনে বরকত দান করেছেন এমাম মুসলিম রহমতুল্লাহ বলছেন তার ওস্তাদকে একদিন আসাদু আন্না লাইসাফিদ দুনিয়া মিসলাকা আমি সাক্ষী দিতে পারি যে আপনার মতো এমাম বুখারির মতো দুনিয়া তার কোনো মানুষ নেই দুনিয়াতে পৃথিবীতে এমাম বুখারি রহমতুল্লাহ আমার ওস্তাদের মতো বড় এমাম বড় মহাদ্দেশ আর কেউ হয়নি তার অনেক ওস্তাদ ছিল সময় তো যথেষ্ট হয়ে গেছে তার অনেক ওস্তাদ ছিল এবং বখারের মতো স্বয়ং বলছেন যে কাতাবতো আন আলফিন ওয়াসামানিন আমি এক হাজার আশি জন ওস্তাদ থেকে হাদিস গ্রহণ করেছি আমাদের ওস্তাদ যদি গণনা করতে বলা হয় কত আর হবে খুব বেশি গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশটা যাবে হয়তো এটা বেশি বললাম অনেকের হয়তো দশ পনেরোটাও যাবে না এক হাজার আশি জন ওস্তাদ থেকে ইমাম বুখারি রহমতুল্লাহ হাদিস গ্রহণ করেছেন আর তারা সাধারণ না বলছেন হম ইল্লা সাহেব হাদিস তাদের প্রত্যেকে মহাদেশ ছিলেন তাদের প্রত্যেকে হাদিসের পণ্ডিত সাহেব হাদিস ছিলেন আরো বলছেন তিনি আক্তব ইল্লা আম্মান কাল আমি যে কোনো ওস্তাদের কাছে যখন এলম হাসিল করতে যেতাম দেখতাম যে তার আকিদা ঠিক আছে কিনা আজকাল এমন এমন মানুষ আমরা পড়াশোনা করি বললাম স্কুল কলেজের পড়াশোনার কথা আর ফিরাচ্ছি না মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়ে এমন ওস্তাদের কাছে পড়েছেন যে ওস্তাদ এমন বিদাতির বিদাতি আল্লাহ কোথায় বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ আল্লাহর আকার আছে বলছে আল্লাহ নিরাকার আল্লাহ সবকিছুতেই বিরাজমান সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার আল্লাহ আরো সে আছে এ কথায় আপনার ওস্তাদ বিশ্বাস করে না তার কাছে পড়াশোনা করেছেন ইমাম বুখারির মতো এইরকম বিদাতিদের কাছে পড়াশোনা করেননি শোনেন তিনি কি বলছেন বলছেন আমি একমাত্র ওই ওস্তাদ থেকে আমি হাদিস গ্রহণ করেছি এবং তার শিষ্যত্ব গ্রহণ করেছি যিনি বলতেন আল ইমান কৌলুন আমাল ইমানের সংজ্ঞা কি ইমান হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম মুখের উচ্চারণ কালেমা পড়ার নাম এবং আমলের নাম কারণ সেই জমানে ইখতলাফ চলে আসছিল একদল বিদাতি ছিল যারা বলতো যে ইমানের জন্য বিশ্বাস যথেষ্ট মুরজিয়া যদি অন্তর থেকে বিশ্বাস করে তাহলে যথেষ্ট এক মুরজিয়া ফিরকা বেরিয়েছিল আর এক দল ছিল যারা বলতো যে না অন্তর থেকে বিশ্বাসের সাথে সাথে মুখে যদি কলেমা পড়ে নেয় তাহলে মুসলমান হয়ে গেল নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত দিক হারাম থেকে বাঁচুক নাই বাঁচুক মুসলমান হয়ে গেল জান্নাত পেয়ে যাবে এ আর এক গুমরাহ মুরজিয়া এটা আর একটা মুরজিয়া ফিরকা মুরজিয়াতুল আমাল তাদেরকে বলা হয় আহলে সুন্নদল জামাতের আকিদা ছিল যে ইমান হচ্ছে তিনটি জিনিসের সমষ্টি নাম অন্তরের বিশ্বাস আর মুখের উচ্চারণ স্বীকৃতি লাহ মোহাম্মদ রসুল্লাহ শাহাদাত আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল ওয়াল আমাল বিল আরকান পাঁচ অক্ত নামাজ পড়ে প্রমাণ করতে হবে যে আপনি মুসলিম তাহলে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে না মুসলিম নয় যে রোজা রাখে না তার ইসলাম অভাবী ইসলাম শোচনীয় ইসলাম যে জাকাত দেয় না তার ইসলাম একেবারে দুর্বল ইসলাম হজ ফরজ হজ করে না কমজোর ইসলাম হারাম থেকে বাঁচে না কাবিরা গনা করে ফাসেক মুসলিম ইমাম বখারি রহমতুল্লাহ আলাই ওই আহলে সুন্নতল জামাতের ওলামাইকেরা মহাদিসিন থেকে হাদিস নিতেন যারা বলতেন যে ইমান কৌলুন ওয়ামেলুন অন্তরের বিশ্বাস অন্তরের কথা জবানের কথা কৌলন মানে দুই রকম কল অন্তরের কথা মানে অন্তরের বিশ্বাস জবানের কথা আর আমল করার নাম ওকাল হাফেজ এবং হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলহ তার ওস্তাদেরকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন এবং তার মধ্যে প্রথম সারির যে ওস্তাদ তারা হচ্ছেন যারা যারা তাবেইন থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন কত কাছে নবী সাল্লাম থেকে এমাম বুখারি রহমতুল্লাহ এর এক শ্রেণীর ওস্তাদ ছিলেন যারা স্বয়ং তাবেইন থেকে হাদিস নিয়েছেন অর্থাৎ তাবা তাবেইন তারা তাবা তাবেইন যারা তাবেইনদেরকে দেখেছেন তাবেইনরা সাহাবাই কেরামকে দেখেছেন সাহাবাই কেরাম তারা যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিয়ারতে বা দেখায় ধন্য হয়েছেন তার বড় বড় ওস্তাদদের মধ্যে হচ্ছেন আলী ইবিনুল মদিনী যিনি হাদিসের বড় পণ্ডিত মহাদ্দেশ ছিলেন ইয়াহিয়া বিন মাইন যিনি বড় মহাদ্দেশ ছিলেন সনদের বিষয় এমাম আহমদ বিন হাম্বাল চার এমামের এক এমাম এমাম ইসহাক বিন রাহে এমাম আবু হাতিম রাজি এইরকম বহু ওস্তাদ তার ছিল প্রায় তিনটা বাজতে যাচ্ছে এবং বোখারি রহমতুল্লাহ সম্পর্কে আলোচনা অনেকগুলি কথাই থেকে গেল তবে তার এন্তেকালের সময়টিকে শুধু উল্লেখ করে দিচ্ছি বাকি যে বিষয়গুলি রয়েছে আল্লাহ সুযোগ দিলে পরে আলোচনা করা যাবে তার ছাত্রদের কথা বলি তার ছাত্রদের সংখ্যা সম্পর্কে তার এক ছাত্র তার প্রখ্যাত ছাত্র হচ্ছেন ফেরাবরি এমাম ফেরাবরি তিনি স্বয়ং এমাম বোখারি রহমতুল্লাহ যে সহি বোখারি বর্ণনা করেছেন তার থেকে বলছেন যে আন্না সামিয়া সাহি আল বুখারি আল ইমাম মিনহুম আবু ইমাম মুসলিম আবু বকর ইমাম তিরমিজি বলছেন তার এক ছাত্র যে এমাম বোখারি রহমতুল্লাহ আলাই থেকে এমাম বোখারির এই সহি কিতাব সহি বোখারি নব্বই হাজার ছাত্র স্বয়ং এমাম বোখারি থেকে পড়েছেন কত হাজার ছাত্র বললাম নব্বই হাজার ছাত্র এমাম বোখারি রহমতুল্লাহ হাদিস লিখলেন দীর্ঘ ষোলো বছরে ষোল বছর মক্কা মদিনায় বসে তিনি রিয়াজুল জান্না যেটাকে বলা হয় এখানে বসে হাদিস লিখতেন ষোলো বছর ধরে মদিনায় থেকে লিখেছেন তিনি হাদিস যখন লিখা হইল ছাত্রদেরকে এই কিতাব পড়ানো শুরু করলেন যে বাকি জীবনটা তিনি পেয়েছিলেন তাতে নব্বই হাজার ছাত্র তার কাছ থেকে শহীদ বোখারির দর্শ নিয়েছেন এলম হাসিল করেছেন তাদের অন্যতম ছাত্র হচ্ছেন আবু জুর আর আজি এমাম মুসলিম তৃতীয় কিতাব যে সহি মুসলিম রয়েছে মুসলিম এমাম নাসাই যে শাহসিতার কিতাব কত তার মধ্যে এমাম নাসাই এমাম ইবিন খোজাইমা আবু বকর ইবিন খোজাইমা এমাম তিরমিজি এমাম তিরমিজি এমাম বুখারি রহমতুল্লাহ ওস্তাদ এমাম তিরমিজির কিতাব পড়লে দেখবেন যে বিভিন্ন জায়গায় তিনি হাদিসের পরে বলছেন যে এই হাদিস সম্পর্কে আমার ওস্তাদ সাহাল তো মোহাম্মদ বিন ইসমাইল বা সাহাল তো আবু আবদুল্লাহ আমার ওস্তাদ আবু আবদুল্লাহকে বা এমাম মোহাম্মদ বিন ইসমাইলকে জিজ্ঞাসা করলেন হাদিস সম্পর্কে তিনি বলেন হাদিসটি জয়ীফ বা তিনি বলেন যে হাদিসের অমুক বর্ণনাকারী জয়ীফ বা মুনকার ইত্যাদি ইত্যাদি তো ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই এমাম মুসলিম এরা সবাই এমাম বুখারি রহমতুল্লাহ আলের ছাত্র এমাম বুখারি রহমতুল্লাহ আলের ইন্তেকাল হয় শনিবারের রাত্রে মানে শুক্রবারের দিন গিয়ে যে রাতটি শনিবারের দিন গিয়ে নয় কারণ রাত্রি আরবি মাস হিসাবে রাত্রি আগে আসে শনিবারের রাত্রে আর রাতটি ছিল ঈদুল ফেতের রাত আল্লাহ আকবর ইন্তেকাল হচ্ছে ঈদুল ফিতরের রাতে ঈদের দিন জোহরের নামাজের পরে তার দাফন হয় রাতের ইন্তেকাল হলো সকাল হলো ঈদ হলো আর ঈদের পরে জোহরের নামাজের পরে তার দাফন হয় বয়স তখন তার ছিল দুইশো ছাপ্পান্ন হিজড়ি দুইশো ছাপ্পান্ন হিজড়ি তার ইন্তেকাল হয় একটি গ্রামে যে গ্রামের নাম হচ্ছে খারতং এই খারতং গ্রামটি সামারকান্দ এলাকার সামারকান্দ এলাকা খুব মশুর এলাকা আপনার ওই যে প্রজাতন্ত্রগুলি রয়েছে সোভিয়েত ইউনিয়নের সেখানে ওই সামারকান্দ এলাকার একটি গ্রাম খারতং সেখানে তার ইন্তেকাল হয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইন্তেকালের একটি ঘটনা আছে এমাম বোখারি রহমতুল্লাহ নিসাপুর থেকে নিসাপুর একটি প্রসিদ্ধ এলাকা ওখান থেকে বোখারা আসলেন বোখারা আসার পরে বোখারার যে আমির ছিলেন গভর্নর তার সাথে একটু মনোমালিন্য হয়ে যায় মনোমালিন্য কি নিয়ে হয় আমিরের সাথে তাও শোনেন ভালো করে আমির এমাম বোখারিকে চাপ সৃষ্টি করে যে আমার ছেলে মেয়েদেরকে আপনাকে আমার বাড়িতে রাজপেলে এসে এসে পড়িয়ে যেতে হবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলীকে এই কথা মেনে নিতে পারেন আজকালকার যেমন আমাদের মতো লোক যে সামান্য কিছু দানা একটু ছিটিয়ে দিলে মুরগির দানা ছিটার মতো ছিটিয়ে দিলে দৌড় দিলাম হ্যাঁ যে কোথায় টাকা পয়সা পাওয়া যাবে কোথায় ধন দৌলত পাওয়া যাবে না তিনি বললেন যে আমি রসুল্লাহ হাদিসের মানহানি করতে যাব না আমার হাদিস শিখবে আমির গরিব ধনী ইয়াতিম সবাই এসে একসাথে বসে সবাই শিখবে আর আমি যাবো আমিরের ছেলেকে স্পেশাল সেখানে পড়াতে যেখানে গরিবের ছেলে ঢুকতে পারবে না ইয়াতিমের ছেলে ঢুকতে পারবে না ইয়াতিম ছেলে ঢুকতে পারবে না এটা হবে না তো বলছেন যে আমির বলেছিল যে তার ছেলেদেরকে তালিম দেওয়ার জন্য তার বাড়িতে আসতে হবে এমাম যখন অস্বীকার করলেন তখন অসন্তুষ্ট হয়ে গেল আমির সেখানে দেখলেন যে তার বসবাস করা খুব মুশকিল সেখান থেকে বেরিয়ে পড়লেন বেরিয়ে গিয়ে খারতাং নামক গ্রামে তার আত্মীয়রা কিছু ছিল সেখানে গিয়ে অবস্থান করলেন এক রাত্রে ওখানে অবস্থান করছিলেন ওই অবস্থায় এক রাত্রে তিনি রাতের তাহাজুদ নামাজ পড়লেন তাহাজুদ নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন বিভিন্ন মানসিক পরেশানি বিদাতি শত্রুতা তারপরে জালেম নেতাদের শত্রুতা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ আলাইয়াল আরদ বেমা বেদনি এই দোয়া করেছিলেন হে আল্লাহ এত প্রশস্ত জমিন প্রশস্ত পৃথিবী থাকা সত্ত্বেও আমার জন্য যেন পৃথিবী তং হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে সুতরাং আল্লাহ আর আমি পৃথিবীতে থাকতে চাই না তুমি আমি তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও ফাঁক বেদনি লেক আমার জান তুমি কবুজ করে নাও আল্লাহ আল্লাহ তুমি আমার রূপ কবুজ করে নাও আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও আল্লাহ তাহাজুদ পড়ার পরে কেয়ামুল্লাইলের পরে এই দোয়া করেছিলেন আল্লাহ পাক দোয়া কবুল করলেন বর্ণনাকারী বলছেন যে এই দোয়া করার পরে এক মাস যায়নি এক মাস শেষ হয়নি ফামা তাম্মা শাহর হাত্তা কাবাজাহুল্লাহ এক মাসের অল্প সময়ে তার ইন্তেকাল হয়ে গেল ইমাম বুখারি রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল জানাজার ব্যবস্থা হলো অসংখ্য লোক জানাজায় হাজির হলেন তারপরে দাফন যেমনই করা হলো একটি বর্ণনায় রয়েছে যে ফাহা মিন তোরাবি কাবরে রায় আহাতুন তৈবাহ তার কবর থেকে সুগন্ধি আসতে শুরু হলো কাল মিস মিস কাম্বারের মৃগ নাবির সুগন্ধির মতো দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান যে সুগন্ধি হ্যাঁ আতর তা হচ্ছে মিসকাম্বারের আতর এইরকম সুগন্ধি আসতে শুরু হলো কবরের মাটি থেকে এটি হচ্ছে কি কারামত আর এরাই হচ্ছেন সত্যিকার আল্লাহর অলি আল্লাহর অলিদের কারামত রয়েছে শয়তানের অলিদের কারামত নয় তাদের ভণ্ডামি রয়েছে হ্যাঁ তাদের শিখ বিদাত রয়েছে এবং তা নির্ধারণ করবে তাদের আচার আচরণ তাদের আখলাক তারা কি দিনের ওপর আমল করে তারা সুন্নতের ওপর আমল করে তারা কি সুন্নতের খেদমত করেছে না বিদাতের খেদমত করেছে তা অবশ্যই লক্ষণীয় বিষয় রয়েছে তো এইরকম যখন হতে লাগলো তখন লোকেরা ছুটতে শুরু করলো সবাই কবর মাটি নিয়ে যাওয়া শুরু করলো যে এত সুন্দর আতুর আর কোথায় পাবো এম মিস কাম্বার সবাই কবর মাটি নিয়ে যাওয়া শুরু করলো নিজ নিজ বাড়িতে এমন আশঙ্কা হইল যে কবরে আর মাটি থাকবে না কবরের মাটি একেবারে খালি করে দিবে তখন সেখানকার যে প্রশাসন ছিল তারা কবরের ওপর শক্ত মজবুত করে বেড়া দিয়ে দিল কাঠের মজবুত বেড়া দিয়ে দিল যাতে করে সেখান থেকে মাটি টেনে শেষ না করতে পারে এমাম আব্দুল ওয়াহেদ বিন আদম বলছেন যে আমি নবী করিম সাল্লা সাল্লামকে একদিন স্বপ্নে দেখলাম রায়তুল নবী আসাল্লাম ফিন্নম একদিন আল্লাহ নবীকে স্বপ্ন দেখছি মাহু জামাত আল্লাহ নবীকে কেউ যদি স্বপ্নে দেখে অবস্থান করে আছেন কেন কার ইন্তজার করছেন অপেক্ষা করছেন বলছে আন্তাজেরো মোহাম্মদ বিন ইসমাইল আমি মোহাম্মদ বিন ইসমাইল বোখারির অপেক্ষা করছি ইন্তজার করছি ফালাম্মা কানা বাদা ইয়ামিন বালাগানি মত বলছে কয়েকদিন পরে শুনতে পেলাম যে ইমাম বোখারি রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আজকালকার জামানার মতো তো নয় যে টেলিফোন যোগাযোগ আছে সাথে সাথে খবর হয়ে গেল প্রচার মাধ্যম আছে টিভি আছে রেডিও সেন্টার আছে খবর হয়ে গেল তা তো ছিল না কিছু দূর হলে খবর নাই কয়েকদিন পরে জানতে পারছেন যে ইমাম বুখারি রহমতুল্লাহ ইন্তকাল হয়ে গেছে ফানাজার তো ফায়েজা হুয়া কাদমা তাফিসাত আল্লাতি রায় তো ফিহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তখন গুনে দেখলাম যেই রাত্রে যেই সময় স্বপ্ন দেখেছিলাম সেই সময়ে ঈদের রাত্রে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে ওই সময় আমি স্বপ্ন দেখছি যেই সময় নবী নবী সাল্লাহ সাল্লাম অপেক্ষা করছেন আর আমি দেখছি স্বপ্নে সেই সময় ইমাম বখারি রহমতুল্লাহ আলের এতেকাল হচ্ছে আর নবী সাল বলছেন আমি মোহাম্মদ বিন ইসমাইলের এতেজারি আছি তার বয়স ছিল মাত্র বাষট্টি বছর আল্লাহ পাক এই বয়সে বরকত দান করেছেন আল্লাহ পাক যার বয়সে বরকত দান করেছেন তার অল্প সময় যথেষ্ট কাম কাজ হতে পারে দিনের খেদমত হতে পারে তেরো দিন কম বাষট্টি বছর তার বয়স ছিল একজন যারা কবিতায় কবিতার আকারে তার বয়স তার জন্ম জন্ম তারিখ তার এতেকালের তারিখ কবিতার আকারে উল্লেখ করেছেন বলেছেন কানাল বুখারি হাফেজান মুহাদ্দেসান ইমাম বুখারি হাফেজ এবং মুহাদ্দেস ছিলেন জামা সাহিহা মোকাম্মেলা তাহরিরি সহি কিতাবকে সুন্দর করে তিনি সংকলিত করেছেন মিলাদ ও সিদ্কুন তার জন্ম দিবস ছিল সিদ্ক সদ দাল কাফের যদি আবজাদ নম্বর বের করেন তাহলে বেরিয়ে আসবে অর্থাৎ জন্ম দিবস কত হিজড়িতে একশো চুরানব্বই তাহলে সদ দাল কাফের সংখ্যা বেরোবে আবজাদ সংখ্যা একশো চুরানব্বই তোম তোমরেহি আর তার বয়সের সময়কাল হচ্ছে হামিদ হা মেম ইয়া দাল বাষট্টি বছর বাষট্টি বেরোবেতে ওয়ান কাজা ফি নুরি এবং তার ইন্তেকাল হয় তিনি বিদায় নেন নুন ওয়াউ রা নূর নূরের যদি আপনি অঙ্ক বের করেন আবজাদের অঙ্ক তাহলে তার ইন্তকালের হিজরি সন বেরিয়ে আসিব অর্থাৎ দুইশো ছাপ্পান্ন হিজড়ি আল্লাহ ফাকরবুল আলমিন যেন আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে বড় বড় আইম্মাই কেরাম বড় বড় দিনের খাদেম করেছেন মহাদ্দিন করেছেন ফোকাহ কেরাম করেছেন ইমাম বুখারি ইমাম মুসলিম আবু দাউদ মাইম্মাই মহাদ্দিন অথবা আইম্মাই ফোকাহ ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তাদের রাস্তায় চলার যেন তৌফিক দান করেন তাদের একজনের অন্ধভক্ত না হয়ে তাদের সবাইকে শ্রদ্ধা করার সমানভাবে যেন তৌফিক দান করেন তাদের সবার পথে আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন আমাদের জীবনে যেন বরকত দান করেন আমাদের অতীতের গোনা গুণাটা যেন আল্লাহ ফাকরুল আলমিন মাফ করে দেন আমিন ইয়ারব্বাল আলমিন ও সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন সামনে জমা রমজান রমজানে এফতার ক্যাম্পে বড় আমাদের প্রোগ্রাম হবে ইফতার ক্যাম্প দাম্মাম জাওয়াজাতের পিছনে আসর পর থেকে প্রোগ্রাম শুরু হবে আপনারা ওখানে হাজির হবেন আল্লাহর হস্তে আসর পর চারটা সাড়ে চারটা থেকে কোরআন শিক্ষা হবে যারা কোরআন শিখতে চান ওখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে আর পাঁচটা থেকে ছয়টা এক ঘন্টা আমাদের বক্তব্য হবে পাঁচ থেকে ছয়টা এক ঘন্টা আমাদের বক্তব্য হবে ইফতার ক্যাম্পে দাম্মাম জাওয়াজাতের পিছনে আপনারা ওখানে আসার চেষ্টা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা শোনার জন্য আর যেসব ভাইয়েরা ভলেন্টিয়ারের নাম লিখেছেন ওখানে খেদমত করার জন্য তারা ওখানে বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে চারটায় হাজির হওয়ার চেষ্টা করবেন অনেক প্রশ্ন দু একটা প্রশ্ন যদি বাছাই করেন তাবলিক হ্যাঁ। তিন মাস বা চল্লিশ দিন দিয়ে থাকে আপনারা যে তিন বছর লেখাপড়া আচ্ছা। হয় না আর তারা মানে গিয়ে শিখলে হয় কি না জিজ্ঞাসা করেছেন চিল্লায় গিয়ে শিখলে বিদাত কি করা হয় চিল্লায় কিছু শিখে না শুনে রাখেন চিল্লায় গিয়ে কিছু শিখে না ভুল কথা আর শিখলো বিদাতি শিক্ষা শিখে ফাজাইল আমল সম্পর্কে হক আদায় করে রমজান পরে শুরু করব আল্লাহ যদি সহি সালামতে থাকে আপনাদের এর আগে একদিন বলেছি যে তবলি জামাতের ভাইদের আমার উপর হক আছে এই হক ইনশাল্লাহ রমজান পরে আদায় করব বুঝতে পেরেছেন চরমনাই ভাইদের হক আদায় করেছি আরো আরেক ভাইয়ের হক আদায় করেছি আর রমজান পরে ইনশাআল্লাহ তবলিগি ফাজাইল আমলের হক আদায় করবো তাদের কিতাব থেকে আর ফাজাইল আমল ছাড়া তারা অন্য কিতাব পড়েই না তাহলে এলিম কি করে শিখলো আর মদিনা ইউনিভার্সিটি বা অন্য কোন ইউনিভার্সিটিতে অনার্সে চার বছরের কোর্স আছে এটা তাদের সরকারি কোর্স এই কোর্স পড়লে যে সাবজেক্টগুলি আছে বারোটা চোদ্দটা করে সেই কোর্সগুলি কমপ্লিট হবে আপনার কোন কোর্স চিল্লাতে গিয়ে কমপ্লিট হয় ফাজাইল আমল ছাড়া ফাজাইল আমল ছাড়া আর কিছুই পড়া হয় না জীবনে দেখেছেন বোখারি হাদিস পড়তে তাদেরকে দেখেছেন কোনদিন মুসলিম আর কোরআনে তফসির পড়তে কোনোদিন দেখবেন না আর ফাজাইল আমলে কি আছে মনটা খারাপ না করে যে ভাই প্রশ্ন করেছেন আর অন্যান্য ভাইরা যাদের হয়তো মনে উল্টো লাগছে তারা রমজান পরে আসবেন ইনশা আল্লাহ সিলসিলা একেবারে এক একটা করে ফাজাইল নেই সবগুলি আমার কাছে বাংলায় হাজির ফাজাইলে সাদাকার ফাজাইলে দুরুদ ফাজাইল হয় সবগুলি চলে ফাজাইল নমাজ সবগুলো ইনশাল্লাহ এক একটা করে তুলে ধরবো তাদের কিতাব থেকে আর দেখবেন যে কি অবস্থা ফাজাইল আমলে শুনবেন ইনশাল্লাহ আপনি বলেছেন চারশো রিয়াল থাকলে জাকাত আমি জানতে চাই এক লোকের বিশ হাজার টাকা ধার দিয়েছে জানি না কবে ফেরত দেবে এই টাকা জাকাত দিতে হবে কিনা এবং দেওয়া যাবে ধার দিয়েছেন যদি ধার দিয়ে থাকেন তাহলে ওই ধার টাকাটা যখন উঠে আসবে তখন জাকাত দিয়ে দিবেন যতক্ষণ আপনার হাতে আসেনি বিশ্বাস নেই কখন আসে না আসে আমাদের সমাজে যে ধার দেওয়া ওর কোনো স্টেশন নাই কখন যে দেবে যদিও শরীয়তের তরিকা হচ্ছে মেনে দেওয়ার সময় যে ভাই তিন মাস নিলেন দুই মাসে নিলেন ছয় মাসের জন্য নিলেন কিন্তু আমাদের বন্ধু বান্ধবকে যদি বলি যে আপনাকে তিন মাসের জন্য ক মাসের জন্য নিচ্ছেন আপনি তাহলে মন বেজার হয়ে যাবে ঠিক না ভালো ভালো মানুষ যদি বলা হয় যে কোন মাসে দিবেন আপনি যদি এ কথা বলা হয় তার মন ক্ষুণ্ণ ধার দিয়েও তাকে খুশি করতে পারলেন না অথচ এটা হচ্ছে শরীয়ত আপনি ধার দিলে সীমা বেঁধে দেন যে কোন মাসে দিবেন আপনি কোন তারিখে দেবেন এক ভাই তার ছেলের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ফকরবুল আলম যেন সুস্থ রাখেন ভালো রাখেন হেফাজতে রাখেন বাকি প্রশ্ন ইনশাল্লাহ আগামী সপ্তাহে প্রশ্নের উত্তর দেওয়া যাবে রমজান মাসে রমজান মাসে অত না বইকে প্রশ্নের উত্তর দেওয়া যাবে রমজান মাসে জুমার পরে যেসব ভাইয়ের এখানে আসবেন প্রশ্ন উত্তর দেওয়া যাবে আর আমাদের বড় প্রোগ্রাম ইফতার ক্যাম্পে হবে যেখানে প্রায় বাংলাদেশি বারোশোর মতো লোক হাজার থেকে বারোশো লোক প্রতিদিন হয় জুমার দিনে তো বেশি হয় বাইরে জায়গা দিতে হয় ভিতরে জায়গা হয় না আর এবার ইফতার ক্যাম্প বিশাল করেছে বাংলাদেশিদের জন্য বাংলাভাষীদের জন্য অনেক বড় করা হয়েছে গতবার থেকে বড় করা হয়েছে সুতরাং আপনারা ওখানে এসে ইফতার করবেন নিজে ইফতারিতে সময় নষ্ট না করে ওখানে এসে দিনের কথাও শিখা হবে ত্রিশ দিনে ত্রিশটি বিষয়ের উপর বক্তব্য হবে সুতরাং আপনারা ওখানে হাজির হবেন আল্লাহ রস্তা সাল্লাহ নবীন মোহাম্মদ আলী ওসাহ